بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে قد أفلح المؤمنون অবশ্যই সফলকাম হইয়াছে মুমিনগণ الذين هم في صلاتهم خاشعون যাহারা বিনয় নম্র নিজেদের সালাতে والذين هم عن اللغو معرضون যাহারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে والذين هم للزكاة فاعلون যাহারা জাকাত দানে সক্রিয় والذين هم لفروجهم حافظون যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون এবং কেহ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী والذين هم لأماناتهم وعهدهم راعون এবং যাহারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে والذين هم على صلواتهم يحافظون এবং যাহারা নিজেদের সালাত সমূহে যত্নবান থাকে أولئك هم الوارثون তাহারাই হইবে অধিকারী الذين يرثون الفردوس هم فيها خالدون অধিকারী হইবে ফেরদাউসের যাহাতে উহারা স্থায়ী হইবে ولقد خلقنا الإنسان من سلالة من طين আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে ثم جعلناه نطفة في قرار مكين অতঃপর আমি উহাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাকে অতঃপর আলাককে পরিণত করি পিণ্ডে এবং পিণ্ডকে পরিণত করি অস্থি পঞ্জরে অতঃপর অস্থি পঞ্জরকে ঢাকিয়া দেই গোস্ত দ্বারা অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান ثم إنكم بعد ذلك لميتون ইহার পর তোমরা অবশ্যই মরিবে ثم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 أمرنا وفاردت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا অতঃপর আমি তাহার নিকট ওহি পাঠাইলাম তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহি অনুযায়ী নৌযান নির্মাণ করো অতঃপর যখন আমার আদেশ আসিবে ও উনুন উথলিয়া উঠিবে তখন উঠাইয়া লইও প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে তাহাদেরকে ছাড়া তাহাদের মধ্যে যাহাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হইয়াছে আর তাহাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না যাহারা জুলুম করিয়াছে তাহারা তো নিমজ্জিত হইবে فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌজানে আসন গ্রহণ করিবে তখন বলিও সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে উদ্ধার করিয়াছেন জালিম সম্প্রদায় হইতে وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين আরো বলিও হে আমার প্রতিপালক আমাকে এমন ভাবে অবতরণ করাও যা হইবে কল্যাণকর আর তুমি শ্রেষ্ঠ অবতরণকারী إن في ذلك لآيات وإن كنا لمبتلين ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে আর আমি তো উহাদেরকে পরীক্ষা করিয়াছিলাম ثم أنشأنا من بعدهم قرنا آخرين অতঃপর তাহাদের পরে অন্য এক সম্প্রদায় সৃষ্টি করিয়াছিলাম فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون এবং উহাদেরই একজনকে উহাদের নিকট রাসূল করিয়া পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই তবুও কি তোমরা সাবধান হইবে না وقال الملا من قومه الذين كفروا وكذبوا بلقاء الاخره واترفناهم واترفناهم في الحياه الدنيا ما هذا الا بشر مثلكم ياكل مما تاكلون يأكل مما تأكلون منه ويشرب مما تشربون তাহার সম্প্রদায়ের প্রধানগণ যাহারা কুফরি করিয়াছিল ও আখিরাতের সাক্ষাৎকারকে অস্বীকার করিয়াছিল এবং যাহাদেরকে আমি দিয়াছিলাম পার্থিব জীবনে প্রচুর ভোগ সম্বার তাহারা বলিয়াছিল এ তো তোমাদের মতোই একজন মানুষ তোমরা যাহা আহার করো সে তাহাই আহার করে এবং তোমরা যাহা পান করো সেও তাহাই পান করে ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তোমাদের মৃত্যু হইলে এবং তোমরা মৃত্তিকা ও অস্তিতে পরিণত হইলেও তোমাদেরকে উত্থিত করা হইবে অসম্ভব তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অসম্ভব একমাত্র পার্থিব জীবনেই আমাদের জীবন আমরা মরি বাঁচি এখানেই এবং আমরা উত্থিত হইব না إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين সে তো এমন ব্যক্তি যে আল্লাহ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 ধ্বংসপ্রাপ্ত হইল ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম যাহাতে উহারা সৎপথ পায় وجعلنا ابن مريم وأمه آية وآويناهما وآويناهما إلى ربوة ذات قرار ومعين এবং আমি মারিয়াম তনয় ও তাহার জননীকে করিয়াছিলাম এক নিদর্শন তাহাদেরকে আশ্রয় দিয়াছিলাম এক নিরাপদ ও প্রশ্রবণ বিশিষ্ট উচ্চভূমিতে يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم হে রাসূলগণ তোমরা পবিত্র বস্তু হইতে আহার করো ও সৎকর্ম করো তোমরা যাহা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون এবং তোমাদের এই যে জাতি ইহা তো একই জাতি এবং আমি তোমাদের প্রতিপালক অতএব আমাকে ভয় করো فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون কিন্তু তাহারা নিজেদের মধ্যে তাহাদের দিনকে বহুদা বিভক্ত করিয়াছে প্রত্যেক দলই তাহাদের নিকট যাহা আছে তাহা লইয়া আনন্দিত فذرهم في غمرتهم حتى حين সুতরাং কিছু কালের জন্য উহাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকিতে দাও أيحسبون أن ما نمدهم به من مال وبنين উহারা কি মনে করে যে আমি উহাদেরকে সাহায্য স্বরূপ যে ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি দান করি তদ্বারা نسارع উহাদের জন্য সকল প্রকার মঙ্গল ত্বরান্বিত করিতেছি না উহারা বুঝে না إن الذين هم من خشية ربهم مشفقون নিশ্চয় যাহারা তাহাদের প্রতিপালকের ভয়ে সন্ত্রস্ত والذين هم بآيات ربهم يؤمنون যাহারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলিতে ইমান আনে والذين هم بربهم لا يشركون যাহারা তাহাদের প্রতিপালকের সঙ্গে শরিক করে না والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون এবং যাহারা তাহাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিবে এই বিশ্বাসে তাহাদের যাহা দান করিবার তাহা দান করে ভীত কম্পিত হৃদয় أولئك يسارعون في الخيرات وهم لها سابقون তাহারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তাহারা উহাতে অগ্রগামী হয় ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون আমি কাহাকেও তাহার সাধ্যাত্মিক দায়িত্ব অর্পণ করি না এবং আমার নিকট আছে এক কিতাব যাহা সত্য ব্যক্ত করে এবং উহাদের প্রতি জুলুম করা হইবে না بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون বরং এ বিষয়ে উহাদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন এতদ্দিতিত তাহাদের আরো কাজ আছে যাহা উহারা করিয়া থাকে حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون আর আমি যখন উহাদের ঐশ্বর্যশালী ব্যক্তিদেরকে শাস্তি দ্বারা ধৃত করি তখনই উহারা আত্মনাদ করিয়া ওঠে لا تجأروا اليوم إنكم منا لا تنصرون তাহাদেরকে বলা হইবে আজ আত্মনাদ করিও না তোমরা আমার সাহায্য পাইবে না قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون আমার আয়াত তো তোমাদের নিকট আবৃত্তি করা হইত কিন্তু তোমরা পিছনে ফিরিয়া সরিয়া পড়িতে مستكبرين به سامرا تهجرون দম্ভ ভরে এ বিষয়ে অর্থহীন গল্প গুজব করিতে করিতে أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين তবে কি উহারা এই বাণী অনুধাবন করে না অথবা উহাদের নিকট কি এমন কিছু আসিয়াছে যা উহাদের পূর্বপুরুষদের নিকট আসে নাই أم لم يعرفوا رسولهم فهم له منكرون অথবা উহারা কি উহাদের রাসূলকে চিনে না বলিয়া তাহাকে অস্বীকার করে أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون অথবা উহারা কি বলে যে সে উন্মাদনাগ্রস্ত বস্তুত সে উহাদের নিকট সত্য আনিয়াছে এবং উহাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون সত্য যদি উহাদের কামনা বাসনার অনুগামী হইত তবে বিশৃঙ্খল হইয়া পড়িত আকাশ মণ্ডলী পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুই পক্ষান্তরে আমি উহাদেরকে দিয়াছি উপদেশ কিন্তু উহারা উপদেশ হইতে মুখ ফিরাইয়া নেয় أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين অথবা তুমি কি উহাদের নিকট কোনো প্রতিদান চাও তোমার প্রতিপালকের প্রতিদানই শ্রেষ্ঠ এবং তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা وإنك لتدعوهم إلى صراط مستقيم তুমি তো উহাদেরকে সরল পথে আহ্বান করিতেছ وان الذين لا يؤمنون بالاخره عن الصراط لناكبون যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারা তো সরল পথ হইতে বিচ্ছিত ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون আমি উহাদেরকে দয়া করিলেও এবং উহাদের দুঃখ দৈন্য দূর করিলেও উহারা অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিতে থাকিবে ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون আমি তো উহাদেরকে শাস্তি দ্বারা ধৃত করিলাম কিন্তু উহারা উহাদের প্রতিপালকের প্রতি বিনত হইল না এবং কাতর প্রার্থনাও করে না حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون অবশেষে যখন আমি উহাদের জন্য কঠিন শাস্তির দুয়ার খুলিয়া দেই তখনই উহারা ইয়াতে হতাশ হইয়া পড়ে وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون তিনি তোমাদের জন্য কর্ণ চক্ষু ও অন্তকরণ সৃষ্টি করিয়াছেন তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করিয়া থাকো وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করিয়াছেন এবং তোমাদেরকে তাহারই নিকট একত্র করা হইবে وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون তিনি এ জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাহারই অধিকারে রাত্রি ও দিবসের পরিবর্তন তবুও কি তোমরা বুঝিবে না بل قالوا مثل ما قال الأولون এত সত্য উহারা বলে যেমন বলিয়াছিল পূর্ববর্তীরা قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون উহারা বলে আমাদের মৃত্যু ঘটিলে ও আমরা মৃত্তিকা ও অস্তিত্ব পরিণত হইলেও কি আমরা উত্থিত হইব لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين আমাদেরকে তো এই বিষয়েই প্রতিশ্রুতি প্রদান করা হইয়াছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষগণকেও ইহা তো সেকালের উপকথা ব্যতীত আর কিছুই নয় قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون জিজ্ঞাসা করো এই পৃথিবী এবং ইহাতে যাহারা আছে তাহারা কাহার যদি তোমরা জানো سيقولون لله قل أفلا تذكرون উহারা বলিবে আল্লাহর বলো তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না قل من رب السماوات السبع ورب العرش العظيم জিজ্ঞাসা করো কে সপ্ত আকাশ এবং মহা আর্শের অধিপতি سيقولون لله قل أفلا تتقون উহারা বলিবে আল্লাহ বলো তবু কি তোমরা সাবধান হইবে না قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون জিজ্ঞাসা করো সকল কিছুর কর্তৃত্ব কাহার হাতে যিনি আশ্রয় দান করেন এবং যাহার উপর আশ্রয়দাতা নাই যদি তোমরা জানো سيقولون لله قل فأنا تسحرون উহারা বলিবে আল্লাহ বল তবুও তোমরা কেমন করিয়া মোহগ্রস্ত হইতেছ বরং আমি তো উহাদের নিকট সত্য পৌঁছাইয়াছি কিন্তু উহারা তো নিশ্চিত মিথ্যাবাদী ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই এবং তাহার সঙ্গে অপর কোনো ইলাহ নাই যদি থাকিত তবে প্রত্যেক ইলাহ স্বীয় সৃষ্টি লইয়া পৃথক হইয়া যাইত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করিত উহারা যাহা বলে তাহা হইতে আল্লাহ কত পবিত্র عالم الغيب والشهادة فتعالى عما يشركون তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা উহারা যাহাকে শরিক করে তিনি তাহার ঊর্ধ্বে قل رب إما تريني ما يوعدون বল হে আমার প্রতিপালক যে বিষয়ে তাহাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হইতেছে তুমি যদি তাহা আমাকে দেখাইতে চাও رب فلا تجعلني في القوم الظالمين তবে হে আমার প্রতিপালক তুমি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করিও না وإنا على أن نريك ما نعدهم لقادرون আমি তাহাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করিতেছি আমি তাহা তোমাকে দেখাইতে অবশ্যই সক্ষম ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون মন্দের মোকাবিলা করো যাহা উত্তম তাহা দ্বারা উহারা যাহা বলে আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত وقل رب أعوذ بك من همزات الشياطين বল হে আমার প্রতিপালক আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে وأعوذ بك رب أن يحضرون হে আমার প্রতিপালক আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون যখন উহাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে পুনরায় প্রেরণ করো لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون যাহাতে আমি সৎকর্ম করিতে পারি যাহা আমি পূর্বে করি নাই না ইহা হইবার নয় ইহা তো উহার একটি উক্তি মাত্র উহাদের সম্মুখে বারজাক থাকিবে উত্থান দিবস পর্যন্ত فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون এবং যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হইবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকিবে না এবং একে অপরের খোঁজ খবর লইবে না এবং যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই হইবে সফল কাম ওমান খফফত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু خسروا أنفسهم في جهنم خالدون এবং যাহাদের পাল্লা হালকা হইবে তাহারাই নিজেদের ক্ষতি করিয়াছে উহারা জাহান্নামে স্থায়ী হইবে تلفح وجوههم النار وهم فيها كالحون অগ্নি উহাদের মুখমণ্ডল দগ্ধ করিবে এবং উহারা সেখানে থাকিবে বিভৎস চেহারায় ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইত না অথচ তোমরা সেই সকল অস্বীকার করিতে قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين উহারা বলিবে হে আমাদের প্রতিপালক দুর্ভাগ্য আমাদেরকে পাইয়া বসিয়াছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায় ربنا اخرجنا منها فان عدنا فانا ظالمون হে আমাদের প্রতিপালক এই অগ্নি হইতে আমাদেরকে উদ্ধার করো অতঃপর আমরা যদি পুনরায় কুফরি করি তবে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হইব قال اخسأوا فيها ولا تكلمون আল্লাহ বলিবেন তোরা হীন অবস্থায় এইখানে থাক এবং আমার সঙ্গে কোনো কথা বলিস না إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين আমার বান্দাগণের মধ্যে একদল ছিল যাহারা বলিত হে আমাদের প্রতিপালক আমরা ইমান আনিয়াছি তুমি আমাদেরকে ক্ষমা করো ও দয়া করো তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون কিন্তু তাহাদেরকে লইয়া তোমরা এত ঠাট্টা বিদ্রুপ করিতে যে উহা তোমাদেরকে আমার কথা ভুলাইয়া দিয়াছিল তোমরা তো তাহাদেরকে লইয়া হাসি ঠাট্টাই করিতে আমি আজ তাহাদেরকে তাহাদের ধৈর্যের কারণে এমন ভাবে পুরস্কৃত করিলাম যে তাহারাই হইল সফল কাম قال كم لبثتم في الأرض عدد سنين আল্লাহ বলিবেন তোমরা পৃথিবীতে কত বৎসর অবস্থান করিয়াছিলে قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين উহারা বলিবে আমরা অবস্থান করিয়াছিলাম একদিন অথবা দিনের কিছু অংশ আপনি না হয় গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন তিনি বলিবেন তোমরা অল্পকালেই অবস্থান করিয়াছিলে যদি তোমরা জানিতে أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তোমরা কি মনে করিয়াছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিয়াছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক তিনি ব্যতীত কোনো ইলাহ নাই সম্মানিত আরশের তিনি অধিপতি ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه যে ব্যক্তি আল্লাহর সঙ্গে ডাকে অন্য ইলাকে এ বিষয়ে তাহার নিকট কোন সনদ নাই তাহার হিসাব তাহার প্রতিপালকের নিকট আছে নিশ্চয়ই কাফিরা সফল কাম হইবে না বল হে আমার প্রতিপালক ক্ষমা করো